মা বোনেরা আমার আলোচ্য বিষয় আপনাদের সামনে ঘোষণা দেওয়া হয়েছে মুসলিম নেতৃবৃন্দের প্রতি সিরাতুন নবীর আহ্বান বিষয়টা বোঝার জন্য প্রথমেই আমাদেরকে সিরাতুন নবী বিষয়টা বুঝে নিতে হবে তারপরে আমরা বোঝার চেষ্টা করব সিরাতুল নবীর পক্ষ থেকে মুসলিম নেতৃবৃন্দের প্রতি কি আহ্বান জানানো হয়েছে সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি ওসাল্লামের তেষট্টি বৎসরের পবিত্র জীবন ইতিহাসকে সিরাতুর নবী বলা হয় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি ওসাল্লাম তেষট্টি বছর আগে এক রবিউল আউ্য়াল মাসে এই পৃথিবীতে শুভাগমন করেছিলেন আবার তেষট্টি বছর পরে আরেক রবিউল আউ্য়াল মাসে এই পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে এই দুইটা রবিউল আউল মাসের মধ্যবর্তী তেষট্টি বৎসরের জীবন ইতিহাসকে ইসি সিরাতুল নবী বলা হয় এই সিরাতুল নবী বা মহানবীর জীবন ইতিহাসকে প্রথমত দুভাগে ভাগ করা হয় এক ভাগে রয়েছে ওহিনাদিল শুরু হওয়ার পূর্ববর্তী চল্লিশ বছরের জীবন আরেক ভাগে রয়েছে ওহিনাজি শুরু হওয়ার পরবর্তী তেইশ বছরের জীবন পূর্ববর্তী চল্লিশ বৎসরের জীবন ইতিহাসকে কাবলান্নবুয়াত বলা হয় পরবর্তী তেইশ বৎসরের জীবন ইতিহাসকে বাদান্নবুয়াত বলা হয় এই বাদান নবুয় বা ওহিনাদির শুরু হওয়ার পরবর্তী তেইশ বৎসরের জীবন ইতিহাসকে আবার দুভাগে ভাগ করা হয়েছে ওহিনাদির শুরু হওয়ার পরে আরো তেরো বৎসর তিনি মক্কায় অবস্থান করেছিলেন এই তেরো বৎসরের জীবন ইতিহাসকে মহানবীর মক্কি জিন্দেগি বলা হয় আগের চল্লিশ আর পরবর্তী তেরো তেপ্পান্ন বছর বয়সে রাসুল করিম সাল্লু আলহি ওসাল্লাম আগের চল্লিশ আর ওহিনাদিল শুরু হওয়ার পরবর্তী তেরো মোট তেপ্পান্ন বছর বয়সে রসুল করিম সাল্লাহ ইসলাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ চলে যান সেখানে যাওয়ার পরে আরো দশ বছর সেখানে বসবাস করে হিজরতের পরবর্তী দশ বৎসরের জীবন ইতিহাসকে রাসুলের মদনী জিন্দেগি বলা হয় তাহলে সিরাতুল নবীর সর্বমোট তিনটা অংশ হল একটা হলো অহিনাদিল শুরু হওয়ার পূর্ববর্তী চল্লিশ বৎসরের জীবন ইতিহাস আরেকটা হলো অহিনাদিল শুরু হওয়ার পর থেকে হিজরতের পূর্ব পর্যন্ত তেরো বৎসরের মক্কি জীবন ইতিহাস আরেকটা হলো হিজরতের পর থেকে মদিনা শরীফে অবস্থানরত দশ বৎসরের জীবন ইতিহাস এই তিনটা অংশের তিনটা বৈশিষ্ট্য বুঝতে পারলে এবং স্মরণ রাখতে পারলেই আমরা মূল আলোচ্য বিষয়টা অতি সহজে অনুধাবন করতে পারবো ইনশাআল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম পবিত্র মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন কুরাইশ বংশে জন্মগ্রহণ করার পর থেকে একাধারে চল্লিশটি বছর পর্যন্ত তার কাছে আল্লাহর কোন ওহি আসেন কোরআনের কোন আয়াত নাজিল হয়নি আল্লাহর পক্ষ থেকে কোনো বিধি নিষেধ আসেনি বরং আল্লাহ তাকে শুধু সমাজের লোকদের সাথে স্বাভাবিক জীবন যাপনের ব্যবস্থা করে দিয়েছে তাই জীবনের প্রথম চল্লিশ বছরের জীবন ইতিহাসে রাসুল কোনো মানুষকে ইসলামের দাওয়াত দেননি কালেমার দাওয়াত দেননি নামাজ রোজা এবাদত বন্দিকি তো দূরের কথা ইমান আকিদার দাওয়াতটুকু পর্যন্ত দেননি কেন দেননি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হন কেন আল্লাহ নির্দেশ দিলেন না নবী রসুলগণ দুনিয়াতে আল্লাহ পাঠান মানুষকে দাওয়াত দেওয়ার জন্যই শুধু যে দাওয়াতটাই নবীর জীবনের আসল কাজ সেই কাজটা থেকেই আল্লাহ আমাদের নবীকে জীবনের প্রায় দুই তৃতীয়াংশ সময় বারণ করে রাখলেন কেন যে চল্লিশ বৎসরের জীবন ইতিহাসে কোনো মানুষকে ধর্মের কোনো কথার দাওয়াতেই দিলেন না চিরাতুন নবীর সেই অংশটা কোন কাজে লাগে এ প্রশ্নের জবাবে সিরাত ব্যক্তাগণ সিরাতের কিতাবে লেখেন জীবনের প্রথম চল্লিশটি অংশে অংশ চল্লিশটি বছরের অংশ নবীর জন্য নবুয়তের দলিল হওয়ার কাজে লাগল আর পরবর্তী তেইশ বৎসরের জীবনাংশ উন্মতের জন্য শরীয়তের দলিল হওয়ার কাজে লাগলো ওহিনাদিল শুরু হওয়ার পূর্ববর্তী চল্লিশ বছরের জীবন ইতিহাস নবীর জন্য নবুয়তের দলিল ওহিনাদিল শুরু হওয়ার পরবর্তী তেইশ বৎসরের জীবন ইতিহাস উন্মতের জন্য শরীয়তের দলিল চল্লিশ বৎসরের জীবন ইতিহাস নবীর জন্য নবুয়তের দলিল হল কিভাবে এই প্রশ্নের জবাব অনেক ব্যাপক অনেক বিস্তৃত অনেক ব্যাখ্যা বিশ্লেষণ সাপেক্ষ অনেক লম্বা তার মধ্য থেকে একটা মাত্র অংশ আমি আপনাদের শোনাচ্ছি জন্মের পর থেকে একাধারে চল্লিশটি বছর যে সমাজের লোকদের সাথে তিনি যাপন করলেন উঠা বসা করলেন চলাফেরা করলেন চল্লিশ বছরের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে তারা সকলে সম্মিলিত ভাবে তাকে আল আমিন উপাধিতে ভূষিত করে তিনি জগৎ শ্রেষ্ঠ আমানতদার তিনি জগৎ শ্রেষ্ঠ সত্যবাদী তিনি যা বলেন সবকিছু সত্য বলেন জীবনে কোনোদিন একটি কথাও মিথ্যা বলেন এ মর্মে সমাজের সর্বলোক তাকে স্বীকৃতি প্রদান করে স্বয়ং আবু জাহাল এই স্বীকৃতিতে একমত ছিল স্বয়ং আবুল আহাব তাকে আল আমিন উহাদিতে ভূষিত করেছে এর দ্বারা সাব্যস্ত হল যে তিনি সত্যবাদী তিনি মিথ্যাবাদী নন বাস এতটুকু সাব্যস্ত হওয়ার দ্বারাই পরবর্তীতে যখন তিনি মোহাম্মদুর রাসুল্লাহ ঘোষণা দিলেন আমি মোহাম্মদকে আল্লাহ রাসুল বানিয়েছেন তখন আলাদা কোন দলিলের দরকার বাকি রইল না যে তিনি রাসুল হওয়ার দলিল কি দীর্ঘ চল্লিশ বছরের জীবন ইতিহাস এই কথার দলিল যেহেতু দীর্ঘ চল্লিশটি বছরের জীবন ইতিহাস একতার জ্বলন্ত প্রমাণ যে তিনি জীবনে কোনদিন সংসারের কোন ব্যাপারে অমিথ্যা কথা বলেন না তাহলে পরবর্তীতে আমাকে আল্লাহ রাসুল বানিয়েছেন বলে ধর্মের এই কথাটা মিথ্যা বলতে পারেন কিছুতেই তাই এই পদ্ধতিতে আল্লাহ ফাকরাবুল আলমিন তার জীবনের প্রথম চল্লিশটি বৎসরকে তার নবুয়তের দলিল সাব্যস্ত করেছে এই জন্য সিরাতুল নবীর প্রথমাংশকে নবীর জন্য নবুয়তের দলিল বলা হয় দলিলের দ্বারা তার নবুয় সাব্যস্ত হওয়ার পর চল্লিশ বছর বয়সে আল্লাহ তার কাছে ওহিনাদিল শুরু করলেন ওহির দুটি অংশ রয়েছে একটাকে ওহিয়ে মাতলু আর একটাকে ওহিয়ে গায়ের মাতলু বলা হয় ওহিয়ে মাতলুর নাম হল কুরআন আর ওহিয়ে গায়ের মাতলুর নাম হল হাদিস ওহি শব্দের আবিদানি করতে হলো এমন গোপন ইঙ্গিত এমন গোপন ইশারা যে ইশারা যে দিল আর যাকে দিল শুধু তারা দুজনই বুঝে অন্য কেউ বুঝতে পারে এমন গোপন ইশারাকে অভিধানে অহি বলা হয় কিন্তু ইসলামের পরিভাষায় এই রকম যে কোনো ইশারাকে অহি বলে না ইসলামের পরিভাষায় আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দাদের উদ্দেশ্যে নবীর কাছে প্রেরিত বাণীগুলিকে ওহি বলা হয় এই বাণীতে দুটি বিষয় রয়েছে একটা হলো আল্লাহর বাণীর মর্ম আর একটা হলো আল্লাহর বাণীর শব্দ আল্লাহর যে বাণীতে মর্ম এবং শব্দ উভয়টা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এইরকম বাণী বা ওহিকে কোরআন বলা হয় কোরআনের মর্ম যেমন আল্লাহ নবী করেছেন আল্লাহ প্রেরণ করেছেন কোরআনের শব্দগুলিও আল্লাহর পক্ষ থেকে চয়ন করে নবীর কাছে প্রেরণ করা হয়েছে সুতরাং কোরআনের মর্ম আল্লাহর প্রেরিত কোরআনের শব্দগুলিও আল্লাহর প্রেরিত এই প্রকারের ওহিকে ওহিয়ে মাসলু বলা হয় এর অপর নাম কোরআন আর আল্লাহর যে বাণীর মর্মটুকু শুধু রসুলের কাছে প্রেরণ করেছেন আল্লাহর প্রেরিত সেই মর্মটাকে রাসুল তার নিজের ভাষায় ব্যক্ত করেছেন ওইটাকে ওহিয়ে গায়রে মাতলু বলা হয় সেটার নাম হলো আদিফ আমি আশা করি আপনারা কোরআন এবং হাদিসের পার্থক্যটা বুঝতে পেরেছেন ও আল্লাহর ওহি হাদিস ও আল্লাহর ওহি ব্যবধান শুধু শুধু এতটুকু কোরআন এবং হাদিস উভয়টার মর্মই আল্লাহর প্রেরিত এই হিসাবে উভয়টাই আল্লাহর ওহি কিন্তু কোরআনের মর্মটা কোন ভাষায় রাসুল ব্যক্ত করবেন সেই ভাষাটাও আল্লাহর নির্ধারিত যে ওহির ভাষা আল্লাহর নির্ধারিত সেই ওহিকে কোরআন বলা হয় যে ওহির মর্ম শুধু আল্লাহর প্রেরিত আর রাসুলের চয়নিত ভাষায় তা ব্যক্ত করা হয়েছে সেই ওহিকে হাদিস বলা হয় সুতরাং পরিষ্কার হয়ে গেল যে কোরআন ও আল্লাহর ওহি হাদিস ও আল্লাহর ওহী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের চল্লিশ বছর বয়সে তার কাছে ওহিনাদিল শুরু হল অর্থাৎ কোরআন এবং হাদিস আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে আসতে লাগল যখন ওহিনাদিল শুরু হল তখন তখন থেকে তিনি নিজেকে আল্লাহর রাসুল বলে ঘোষণা দিলেন সমাজের মানুষকে এক আল্লাহর এবাদতের দাওয়াত দেওয়া শুরু করলেন আল্লাহর সাথে অন্য কাউকে শরিকদার সাব্যস্ত করতে নিষেধ করতে লাগে অথচ এই সমাজের প্রায় সমস্ত লোকেরা অগণিত দেব দেব দেবীকে আল্লাহর শরিকদার সাব্যস্ত করে বহুদিন পূর্ব থেকেই সেগুলির পূজা করতেছিল যে সমস্ত দেব দেবীর পূজা সমাজের লোকেরা করতেছিল এইগুলিকে পূজার মাধ্যমে আল্লাহর শরীরদার সাব্যস্ত করা হয় আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহর শরীরদার সাব্যস্ত করলে এই অপরাধ আল্লাহ ক্ষমা করবেন না এমন অপরাধ নিয়ে মরণ বরণ করলে চিরকালের জন্য জাহান্নামে যেতে হবে এ মর্মে যখন রাসুল সমাজের লোকদের দাওয়াত দেওয়া শুরু করলেন তখন থেকেই সমাজের বড় বড় নেতারা গণ্যমান্য লোকেরা আঙ্গুলে গণার মতো কয়েকজন নিরীহ লোক ছাড়া সমাজের সর্বলোক তার দুশ্মনে পরিণত হল তাদের পূজনীয় দেবতাগুলি উপাসনার যোগ্য নয় এরা মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেবে দূরের কথা এরা নিজেরাও জাহান্নাম থেকে মুক্ত থাকতে পারবে না এই কথা বলার কারণে সমাজের লোকেরা রাসুলের প্রাণের দুশ্মনে পরিণত হবে এই দুশ্মনী বিভিন্ন ভাবে চরিতার্থ করার চেষ্টা করেছে একাধারে তেরোটি বছর পর্যন্ত অমানসিক জুলুম নির্যাতন চালিয়েছে তারা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামের উপর শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত দেওয়ার কারণ এক আল্লাহ ছাড়া কেউ মাহুদ হতে পারে না এক আল্লাহ ছাড়া আর কেউ উপাস্য হতে পারে না এক আল্লাহ ছাড়া আর কারো এবাদত করা যেতে পারে এই কথা বলার কারণে তারা একাধারে তেরোটি বছর পর্যন্ত রাসুলকে নির্যাতন করলো জুলুম অত্যাচার করল যে সমস্ত নিরীহ লোকেরা তার দাওয়াত কবুল করেছিলেন তাদের প্রতিও অমানসিক জুলুম নির্যাতন চালালো তারা একাধারে তেরোটি বছর পর্যন্ত কিন্তু যতই তারা সন্ত্রাসী হামলা চালাতে লাগল মোহাম্মদুর রসুল্লাহ এবং তার নিরীহ অনুসারীদের উপর ততই সমাজের বিবেকবান লোকেরা ইসলামের সত্যতা উপলব্ধি করতে লাগল এবং ইসলাম গ্রহণ করতে লাগল এভাবেই চলে গেল দীর্ঘ তেরোটি বছর তেরো বছরের শেষ প্রান্তে মুসলমানদের সংখ্যা প্রথমকার মতো এত নগণ্য রইল না মুসলমান উল্লেখযোগ্য সংখ্যক মুসলমান মক্কায় তৈরি হয়ে গেল এই সমস্ত মুসলমানদের পক্ষ থেকে রাসুল করিম সাল্লু আলহি ওয়াসাল্লামের কাছে আবেদন করা হল যখন আমরা সংখ্যায় কম ছিলাম যখন আমরা অত্যন্ত নিরীহ এবং দুর্বল ছিলাম তখন এরা আমাদের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে এখন তো আমরা একেবারে কম সংখ্যক নই একেবারে দুর্বল নই আপনি অনুমতি দিন এই সমস্ত সন্ত্রাসী হামলাকারীদের বিরুদ্ধে আমরা লড়াই করি এবং লড়াই করে যুদ্ধ করে এই সমাজ থেকে সন্ত্রাসকে নির্মূল করি কিন্তু আল্লাহর পক্ষ থেকে সেই আদেশ রসুল প্রাপ্ত হননি এ মর্মে রাসুলকে অনুমতি দেওয়া হয়নি এই জন্য ওহিনাদিল শুরু হওয়ার পর থেকে যতদিন পর্যন্ত তিনি মক্কায় অবস্থান করতেছিলেন ততদিন পর্যন্ত তার অনুসারী মুসলমানদের নির্দেশ দিয়েছিলেন হামলা একতরফা ভাবে সন্ত্রাসীদের হামলা একতরফা ভাবে সহ্য কর এবং নিজেদেরকে সত্যিকারের মানুষ হিসাবে গড়ে তুলে তোলার জন্য সচেষ্ট হোক এক কথায় ভাবে সন্ত্রাসীরা হামলা করবে জুলুম অত্যাচার নির্যাতন করবে আর রাসুল এবং তার অনুসারী মুসলমানেরা শুধুমাত্র নীরবে তা সহ্য করবে বিরুদ্ধে লড়াই করা দূরের কথা প্রতিশোধ নেওয়া দূরের কথা প্রতিবাদটুকু করা যাবে না বরং নীরবে সহ্য করতে হবে এটাই ছিল আল্লাহর নির্দেশ তেরো বৎসরের মক্কি জীবন সেই নির্দেশ আল্লাহ রসুল নীরবে পালন করে গেছেন রাসুলের অনুসারী নিরীহ মুসলমানেরা এই নির্দেশ নীরবে পালন করে গেছেন নিজের আমল নিজে করেছেন নিজের ইমান আকিদা নিজে সংশোধন করেছেন কিন্তু জালিমদের সন্ত্রাসী হামলা ভাবে নীরবে সহ্য করেছে অনুসারী মুসলমানদের আবেদনের পরেও আল্লাহর পক্ষ থেকে সে মর্মে অনুমোদন পাওয়া যায়নি যে জিন্ন রাসুল তাদেরকে সন্ত্রাসীদের মোকাবেলায় রুখে দাঁড়াবার জন্য অনুমতি দেননি তেরো বৎসর পূর্ণ হওয়ার পর আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো এদের এই সমস্ত সন্ত্রাসীদের একতরফা জুলুম অত্যাচার এবং হামলা আর সহ্য করার দরকার নেই আপনি দেশান্তর হয়ে যান আপনার অনুসারী সঙ্গী সাথী মুসলমানদের নিয়ে মক্কা শরীফ থেকে হিজরত করে চলে যান মক্কার থেকে পাঁচ শত কিলোমিটার উত্তরে ইয়াসরিফ নামক একটা পল্লী ছিল একটা গ্রাম ছিল সেখানে রাসুল অনুসারী মুসলমানদেরকে নিয়ে মক্কা থেকে হিজরত করে চলে গেল সেখানকার কিছু লোক ইসলাম গ্রহণ করে তাদেরকে সাদরে আমন্ত্রণ জানালো নিজের জানমাল দিয়ে তাদের সংরক্ষণের প্রতিশ্রুতি দিল রাসুলের শুভাগমন উপলক্ষে তারা সেই গ্রামটাকে শহরে পরিণত করল এবং সেই শহরের নাম দিল মদিনাতুর রসুল রাসুলের আগমন উপলক্ষে শহর তৈরি হওয়ার কারণে শহরের নাম দিল মদিনাতুর রসুল আরবিতে মদিনা শব্দের অর্থই শহর মদিনাতুর রসুল অর্থ রাসুলের শহর এই গ্রামটাকে শহর বানালো শহরটাকে রাসুলের শহর বা মদিনাতুর রসুল নাম দিল কেন রাসুলের আগমন উপলক্ষে এই শহর তারা গড়ে নিয়েছে সেই মদিনাতুর রসুল নামক শহরটিকে আমরা বর্তমানে সংক্ষেপে মদিনা শরীফ বলে থাকি সেখানে যাওয়ার পরে রসুল আরো দশ বছর অবস্থান করলেন কিন্তু মক্কার শীর্ষ সন্ত্রাসী আবু জাহাল তার সাড়ে নয়শ বাহিনী নিয়ে মদিনায় গিয়ে হামলা করার ব্যবস্থা করে তাহলে দেশান্তর হয়েও তিনি সন্ত্রাসীদের হামলা থেকে রেহাই পেলেন না দেশান্তর হয়েও নিরীহ মুসলমানেরা সন্ত্রাসীদের হামলা থেকে রেহাই পেল না তখন আল্লাহ ফাকরাবুল আলমিন রাসুল এবং তার অনুসারী মুসলমানদের আর একতরফা নীরবে সন্ত্রাসী হামলা সহ্য করা নয় সন্ত্রাসীদের মোকাবেলায় রুখে দাঁড়াবার নির্দেশ দিলেন সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ বা লড়াই করার নির্দেশ দিলেন এই নির্দেশ পেয়ে তারা মক্কার শীর্ষ সন্ত্রাসী আবু জাহল যে সাড়ে নয়শ বাহিনী নিয়ে মদিনায় হামলা করার জন্য আসতেছিল মদিনায় পৌঁছার আগেই মদিনার বাইরে গিয়ে বদর নামক স্থানে তাদের সাথে মোকাবেলা করল এটাই মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের তেষট্টি বছরের জীবন ইতিহাসের সর্বপ্রথম যুদ্ধ আমি আশা করি সংক্ষিপ্ত ভাবে সিরাতুল নবীর ইতিহাসটা আপনারা বুঝে থাকি ইসলামে যুদ্ধবিধান কেন অনুমোদিত হলো তার কারণটা পরিষ্কার বুঝতে পেরেছে ইসলাম কোন অমুসলমানকে গায়ের জুড়ে মুসলমান বানাবার জন্য যুদ্ধের বিধান দেয়নি ইসলামে যুদ্ধের বিধান স্বীকৃত হয়েছে শুধুমাত্র সন্ত্রাসীদের মোকাবেলা করে সন্ত্রাস দমন করে একটা সন্ত্রাস মুক্ত বিশ্ব গড়ার জন্য তাই রাসুল করিম সাল্লু আলাইহি ওসাল্লাম দশ বছরের মদনী জিন্দিগিতে সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐতিহাসিকদের প্রসিদ্ধ মত অনুপাতে ছয়ষট্টিটা যুদ্ধ পরিচালনা করেছেন দশ বছরের ভিতরে ছয়ষট্টিটা যুদ্ধ পরিচালনা করেছেন তেইশটা যুদ্ধে তিনি নিজেই সেনাপতি হিসাবে উপস্থিত ছিলেন তেতাল্লিশটা যুদ্ধে তিনি অন্য সেনাপতি নিযুক্ত করে সেনাবাহিনী প্রেরণ করেছিলেন যে তেইশটা যুদ্ধে তিনি নিজেই সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন ওই তেইশটা যুদ্ধকে গাজাওয়াত আর যে তেতাল্লিশটা যুদ্ধে তিনি সেনাবাহিনী প্রেরণ করেছিলেন ওই যুদ্ধগুলিকে সারায়া বলা হয় ইসলামের পরিভাষায় সর্বমোট ছয় ষষ্ঠীটা যুদ্ধ আল্লাহ রসুল দশ বৎসরের মাদানী জিন্দিগিতে পরিচালনা করেছেন কেন কোন অমুসলমানকে গায়ের জুড়ে মুসলমান বানাবার জন্য আপনারা কি একটু দয়া করে আমার এই প্রশ্নের জবাবটা দেবেন কোন অমুসলমানকে গায়ের জুড়ে মুসলমান বানাবার জন্য কোন অমুসলমানকে গায়ের জুড়ে মুসলমান বানাবার জন্য নয় শুধুমাত্র একটা সন্ত্রাস মুক্ত পৃথিবী গড়ার জন্য শুধুমাত্র সন্ত্রাসীদের হামলা মোকাবেলা করার জন্য ভালো রকম স্মরণ রাখতে হবে সিরাতুল নবীর শিক্ষা থেকে আমাদের ইসলাম কোন অমুসলমানকে গায়ের জোরে মুসলমান বানাবার জন্য যুদ্ধের অনুমোদন দেয় না ইসলাম শুধু সন্ত্রাস দমন করার জন্য যুদ্ধের অনুমোদন দেয় এবার প্রশ্ন জাগে যে সন্ত্রাস দমন করার জন্য রাসুল দশ বৎসরের মাদানী জিন্দিগিতে ছয়ষট্টিতে যুদ্ধ করলেন সেই সন্ত্রাস দমন করার জন্য তেরো বছরের মক্কি জিন্দিগিতে একটা যুদ্ধ করলেন না কেন যদি জবাবে বলা হয় তেরো বছরের মক্কি জিন্দিগিতে সন্ত্রাসীদের মোকাবেলায় যুদ্ধ করার পারমিশন আল্লাহ দেননি সেজন্য রাসুল তা অনুমোদন করেননি দশ বৎসরের মাদানী জিন্দিগিতে আল্লাহ সেই নির্দেশ দিয়েছেন তাই রাসুলও তার অনুমোদন দিয়েছেন প্রশ্ন আবার দাঁড়াবে তেরো বৎসরের মক্কি জিন্দিগিতে আল্লাহ সন্ত্রাস মোকাবিলার জন্য রাসুলকে নির্দেশ দেননি কেন যদি তখন ওই নির্দেশ দিতেন তাহলে তো দীর্ঘ তেরোটি বছর পর্যন্ত নিরুহ মুসলমানদের একতরফা ভাবে সন্ত্রাসীদের জুলুম অত্যাচার সহ্য করতে হতো না এই প্রশ্নের জবাব হলো সন্ত্রাস দমনের দায়িত্ব সরকারের তেরো বৎসরের মক্কি জিন্দিগিতে রাসুলের কোন সরকার ছিল না এই জন্য রাসুলের দায়িত্ব ছিল না সামর্থ্য ছিল না সন্ত্রাসীদের মোকাবেলা যুদ্ধ করা হিজরতের পরবর্তী দশ বৎসরের মাদানী জিন্দিগিতে রাসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন তিনি যখন রাষ্ট্রের প্রধান শাসনকর্তা হলেন তখন দায়িত্ব আসলো তার উপর সন্ত্রাসীদের মোকাবেলায় যুদ্ধ করা তেরো বৎসরের মক্কিবিন্দিগিতে তার কোন সরকার না দেখায় সন্ত্রাসের মোকাবেলার দায়িত্ব ছিল না সেজন্য আল্লাহ নির্দেশ দেননি দশ বৎসরের মাদানী বিন্দিগিতে তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করার কারণে সন্ত্রাস মোকাবেলার দায়িত্ব প্রাপ্ত হওয়ার কারণে আল্লাহ তাকে মদনী দিন লিখিতে সন্ত্রাসীদের মোকাবেলায় যুদ্ধ করার নির্দেশ দিয়েছিল তেরো বছরের মক্কি দিল্লিতে যেহেতু রাসুলের কোন সরকার ছিল না সন্ত্রাস মোকাবেলার সামর্থ্য ছিল না তাই আল্লাহর পক্ষ থেকে যুদ্ধ করার অনুমতি ছিল না বিষয়টা বুঝতে না পেরে তার অনুসারী মুসলমানগঞ্জ তেরো বৎসরের মক্কি জিন্দিগিতে যে সমস্ত মুসলমানগণ রাসুলের সাক্ষাৎ লাভ করেছিলেন দশ বৎসরের মাদানী জিন্দিগিতে যে সমস্ত মুসলমানগণ রাসুলের সাক্ষাৎ লাভ করেছিলেন এবং উনি মুসলমান অবস্থায় ইন্তেকাল করেছেন তাদেরকে ইসলামের পরিবেশায় এক বচনে সাহাবি বহু বচনে সাহাবা বলা হয় যে সমস্ত মুসলমান ইমানদার অবস্থায় রাসুলের এক মুহূর্তের জন্য হলেও রাসুলের সাক্ষাৎ লাভে ধন্য হয়েছেন এবং ইমানদার অবস্থায় ইন্তেকাল করেছেন তাদেরকে ইসলামের পরিবেশায় এক বচনে সাহাবি বলা হয় বহু বচনে সাহাবা বলা হয় মক্কার সাহাবাগণ তেরো বৎসরের মক্কি জিন্দিগিতে রাসুলের কাছে অনুমতি প্রার্থনা করেছেন বারবার সন্ত্রাসীদের মোকাবেলা যুদ্ধ করার জন্য অনুমতি দেননি মদনী জিন্দগিতে অনুমতি প্রার্থনা করার দরকার পড়েনি মক্কার শীর্ষ সন্ত্রাসী আবু জাহাল যখন তার সাড়ে নয়শ অনুসঙ্গী নিয়ে মদিনায় চড়াউ হওয়ার জন্য রওনা হয়ে গেল অনুমতি চাওয়ার আগেই আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসে গেল এবার আর একতরফা সন্ত্রাসী হামলা সহ্য করা নয় এবার সন্ত্রাসীদের মোকাবেলা করার জন্য আপনারা বেরোয় করুন অস্ত্র অস্ত্রসজ্জিত সন্ত্রাসীদের সংখ্যা ছিল বদরের যুদ্ধে সাড়ে নয়শ আর প্রায় নিরস্ত্র নিরীহ মুসলমান সাহাবায় কেরাম যাদেরকে নিয়ে নবী মদিনা শরীফ থেকে সন্ত্রাসীদের মোকাবেলার জন্য বের হয়ে বদরে চলে গেলেন তাদের সংখ্যা ছিল মাত্র তিনশো তেরো জন সন্ত্রাসীদের সংখ্যা ছিল সাড়ে নয়শ এবং তারা সবাই ছিল অস্ত্র সজ্জিত মোকাবেলার জন্য রাসুল যে সমস্ত সাহাবায় কেরামদেরকে নিয়ে বের হলেন এদের সংখ্যা ছিল মাত্র তিনশো তেরো জন তাও প্রায় নিরস্ত্র বলেন অস্ত্র সজ্জিত সাড়ে নয়শো সন্ত্রাসীর মোকাবেলায় নিরস্ত্র তিনশো তেরো জন কোন জাগতিক বলে বিজয়ী হতে পারে কিছুতেই নয় একমাত্র আল্লাহ আলমিনের গাইবি সাহায্যে বদরের যুদ্ধে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলাম আনসার এবং মহাজির সাহাবাই কেরামদেরকে নিয়ে এই সন্ত্রাসী বাহিনীর মোকাবেলায় যুদ্ধে বিজয়ী হয়েছে যেহেতু আল্লাহ ফাকরাবুল আলমীর আগে থেকেই জানতেন যে মক্কায় রাসেলের সরকার না থাকার কারণে এখানে সন্ত্রাস দমনের জন্য যুদ্ধের বিধান দেওয়া হবে না মদিনায় রাসুল সরকার গঠন করবেন তখন তাকে যুদ্ধের বিধান দেওয়া হবে তাই মদিনায় সরকার গঠন করার পর মুসলমানেরা যখন সন্ত্রাস দমন করতে সক্ষম হবে মুসলমানেরা যখন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করবে তখন সেই রাষ্ট্র পরিচালনার জন্য অবশ্যই নেতৃত্বের প্রয়োজন দেখা দিচ্ছে তাই মুসলমানেরা নেতৃত্ব পেলে কিভাবে সেই নেতৃত্বকে যথাযথভাবে কাজে লাগাবে তার তার বিধান দিয়ে আল্লাহ ফাকরাবুল আলমিন রাষ্ট্র গঠনের মদিনা রাষ্ট্র গঠনের আগে সন্ত্রাস নির্মূলমূলক যুদ্ধ বিগ্রহ শুরু হওয়ার আগে পবিত্র কোরআনের আয়াত নাজিল করে বলেন আল্লাযীনা ইন ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি পর্যন্ত কথাগুলি বুঝে থাকলে একটু দয়া করে বলুন রাষ্ট্রীয় নেতৃত্ব সিরাতুন নবীর ইতিহাসে রাষ্ট্রীয় নেতৃত্ব মোহাম্মদুর রসুল্লাহর মক্কি জীবনে পেয়েছিলেন না মদনী পেয়েছিলেন রাষ্ট্রীয় নেতৃত্ব মুসলমানদের হাতে সিরাতুন নবীর ইতিহাসে মক্কায় পাকা খালে নেতৃত্ব পেয়েছিলেন না মদিনায় যাওয়ার পর মদিনায় যাওয়া নেতৃত্ব পেলে নেতাদের দায়িত্ব কি হবে সিরাতুল নবীর ইতিহাস পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত রসুল করিম সাল্লাহ অগণিত অসংখ্য হাদিস সুস্পষ্টভাবে নির্দেশ করে দিয়েছে যে মুসলমানের যখন নেতৃত্ব পাবে তখন সেই নেতাদের দায়িত্ব কর্তব্য কি হবে সেই দায়িত্ব কর্তব্য পালন করলে তার ফলাফল কি হবে মুসলমান নেতৃত্ব পাওয়ার পর দায়িত্ব কর্তব্য অবহেলা করলে তার পরিণাম ফল কি হবে সবগুলি আল্লাহ ফক্রাবুল আলমিন বিস্তারিত ভাবে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে এবং রসুল করিম সাল্লা ইসলাম তার অসংখ্য অগণিত হাদিতে বর্ণনা করে দিয়েছেন তন্মধ্য থেকে আমি মাত্র একটি মাত্র আয়াত আজকে আপনাদের সামনে তিলাবাত করেছি এবং রসুল করিম সাল্লাহ ইসলামের এক দীর্ঘ হাদিসের কত মাংস তিলাবাত করেছি রসুল হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পর যে রাষ্ট্র গঠন করেছিল সেই রাষ্ট্রের জন্য একটা সংবিধানও রচনা করেছিল রাসুলের প্রতিষ্ঠিত সেই মদিনা রাষ্ট্রে সংবিধানের নাম ছিল মদিনা সনদ রাসুলের প্রতিষ্ঠিত মদিনা রাষ্ট্রের সংবিধানের নাম ছিল মদিনা সনদ সেই মদিনা সনদে বিভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতা কত সুস্পষ্ট ভাবে উল্লেখ ছিল আমাদের বর্তমান যুগের বর্ণ ধর্ম ভাষা নির্বিশেষে দেশ পরিবেশ নির্বিশেষে সর্বস্তরের মানুষের জানার দরকার এগুলি না জানার কারণেই অনেক লোক বলে তাকে মোহাম্মদ গায়ের জুড়ে ইসলাম প্রতিষ্ঠা করেছিল মোহাম্মদ গায়ের জুড়ে মানুষকে মুসলমান বানিয়েছিল কেন বলে অজ্ঞতার কারণে বলে না জানার কারণে বলে তাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠার পর মদিনা সনদ নামে তার যে সংবিধান রচনা করেছিল সেই সংবিধানের কয়েকটা ধারা আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই যে ধারাগুলি জানলে কোনো মানুষ জীবনে কোনোদিন কল্পনাও করতে পারবে না যে মোহাম্মদুর রসুল্লাহর প্রতিষ্ঠিত রাষ্ট্রে ও মুসলিমদের কি পরিমাণ স্বাধীনতা ছিল মোহাম্মদুর রসুল্লাহর প্রতিষ্ঠিত রাষ্ট্রে ও মুসলিমদের কি পরিমাণ সুযোগ সুবিধা ছিল এগুলি জানার উপায় নাই সেই মদিনা তনদ নামক সংবিধানের কয়েকটা ধারা না জানা পর্যন্ত মদিনা রাষ্ট্রের সংবিধান সেই মদিনা সনদে উল্লেখ ছিল মদিনায় যে সমস্ত মুসলমানেরা বসবাস করে এরা যেমন ভাবে স্বাধীন ভাবে তাদের ধর্ম পালন করতে পারবে ঠিক তেমনি ভাবে মহিলায় যে সমস্ত ইহুদিরা বসবাস করে তারাও ষোলো আনা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারবে কোন ইহুদি যেমন ভাবে কোন মুসলমানের ধর্ম পালনে বাধা দিতে পারবে না ঠিক তেমনি ভাবে কোন মুসলমান কোন ইহুদির ধর্ম পালনে বাধা দিতে পারবে না কথাটা খুব পরিষ্কার ভাষায় রাসুলের প্রতিষ্ঠিত মদিনা রাষ্ট্রের সংবিধান মদিনা সনদে উল্লেখিত ছিল সেই সংবিধানে আরো উল্লেখ ছিল বাহিরের পুরুষ শত্রু যদি মদিনার ভিতরের মুসলমানদের উপর হামলা করে যেহেতু ইহুদিরাও এই রাষ্ট্রের নাগরিক এই জন্য মদিনার বাসিন্দা ইহুদিরা মুসলমানের পক্ষ হতে বহিঃশত্রুর মোকাবেলা করতে হবে অনুরূপভাবে বাইরের কোন দুশ্মন যদি মদিনার ইহুদিদের উপর হামলা করে মদিনার মুসলমানেরা ইহুদিদের পক্ষ হয়ে ইহুদিদের বহু শত্রুর মোকাবেলা করতে হবে এই ধারাগুলি আজও পর্যন্ত নয় গুলো কিয়ামত পর্যন্ত ইতিহাসের পাতায় স্বর্ণাক করে লেখা থাকবে রাসুলের প্রতিষ্ঠিত রাষ্ট্র মদিনার সংবিধান মদিনা সনদের এই ধারাগুলি আমার মতে বর্তমান বিশ্বের সমস্ত লোকের কাছে প্রচার হওয়া দরকার সিরাতুল নবীর আলোচনা না হলে এগুলি আমাদের জানার কোন উপায় নাই বুঝার কোন উপায় এই ধারাগুলি আলোচনা হলে জানলে বুঝলে মোহাম্মদুর রসুল্লাহ সম্পর্কে যে সমস্ত মানুষের ভুল ধারণা আছে সেই ভুল ধারণার অন্ধকার দূরীভূত হয়ে যাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম যেহেতু রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন এবার নেতৃত্বের নেতৃত্বকে কাজে লাগাবার শুধুমাত্র সময় আসলো এই সময় সুযোগ আসার আগেই আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে মুসলিম নেতাদের দায়িত্ব কর্তব্য কি হবে তা নির্দেশ করে বলেন এই সমস্ত মুসলমান আনসার সাহাবায় কেরাম মুহাজির সাহাবায় কেরাম তেরো বৎসরের মক্কার যে সমস্ত লুক রসুলের কাছে ইসলাম গ্রহণ করেছিলেন রাসুলের সাথে হিজরত করে মদিনা শরীফ গিয়েছিলেন এরা হলেন মুহাজির সাহাবা একরাম দশ বৎসরের মদনী জিন্দিগিতে মদিনার যে সমস্ত লোক ইসলাম গ্রহণ করে রাসুলের রাসুলের সান্নিধ্য লাভ করেছিলেন তারা আনসার সাহাবায়ক রাম নামে পরিচিতি লাভ করেছিল আল্লাহ ফাকরাবুল আলমিন এই সমস্ত সাহাবায়ক রামদের কে কেন্দ্র করে আয়াত নাজিল করে বলেন আল্লাহ এদেরকে আমি যখন নেতৃত্ব দান করব কর্তৃত্ব দান করব শাসন ক্ষমতা দান আয়াতটা নাজিল হয়েছে কেরামের ব্যাপার কেরাম লেখেন কেরামকে কেন্দ্র করে আয়াত নাজিল হলেও আয়াতের বিধান সাহাবায় কেরামদের মধ্যে সীমাবদ্ধ নয় কেমন পর্যন্ত সারা দুনিয়ার সমস্ত মুসলিম নেতৃবৃন্দের জন্য কার্যকর এবং বলবৎ তাই এই আয়াত থেকে আমরা যদিও আয়াতকে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন সাহবায় কেরামের নেতৃত্ব সম্পর্কে নাজি করেছেন কিন্তু সারা দুনিয়ার সমস্ত মুসলমান নেতৃবর্গদের মুসলমান নেতৃবর্গদের দায়িত্ব কর্তব্য এই আয়াতকে নিয়ে দিতে হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি ওসাল্লাম গোটা মুসলিম উম্মার জন্য সমস্ত সাহবায় কেরামকে নেতা বানিয়ে দিয়েছে কোন সাহাবির চেয়ে বড় নেতা কোন মুসলমান সমাজে আর কখনো হতে পারে না সাহাবায় কেরাম গোটা মুসলিম উম্মার সবচেয়ে বড় নেতা আর কাউকে নেতা মনোনীত করা হয় তার বিরুদ্ধাচরণ করার জন্য না তার আনুগত্য করার জন্য আনুগত্য করার জন্য এই জন্য আল্লাহ ফাকরাবুল আলমিন কোরআনের আয়তে বলেন السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه মুহাজির সাহাবায়ে কেরাম আনসার সাহাবায়ে কেরাম আর অন্যান্য সাহাবায়ে কেরাম এই সমস্ত সাহাবায়ে কেরামদের আনুগত্য যারা সঠিকভাবে করবে আল্লাহ ফকরাবুল আলমিন সাহাবাগনের প্রতি যেমন ভাবে চিরতরে সন্তুষ্ট সাহাবাগনের আনুগত্যকারীদের প্রতিও আল্লাহ চিরতরে সন্তুষ্ট এই জন্য সাহাবা একরাম যেহেতু গোটা মুসলিম উম্মার সবচেয়ে বড় নেতা সাহাবাগণের চেয়ে বড় নেতা মুসলমান উম্মতের মধ্যে আর কেউ হতে পারে না এই জন্য পবিত্র কোরআনে আল্লাহ ফকরাবুল আলমিন সাহাবায় কেরামের আনুগত্যের কথা বলেই বলেছেন সাহাবাগণকে যারা সঠিকভাবে আনুগত্য করে তাই হাদিস শরীফে রসুল করিম সাল্লাহ আলহিউসাল্লাম বলেন আমার সাহাবায় কেরাম সমালোচনার পাত্র নন আমার সাহাবায় কেরাম আনুগত্যের যোগ্য তিরমিজি শরীফের হাদিসে উল্লেখ আছে রসুল বলেন ইদার ইয়াসুবুন আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম হে আমার উম্মত মুসলমানেরা তোমরা যখন ওই সমস্ত লোকদের দেখতে পাবে যারা আমার সাহাবাগণের আনুগত্যের পরিবর্তে সমালোচনা করে আমার এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন রাসুল গোটা মুসলিম উম্মার জন্য সর্বশ্রেষ্ঠ নেতা বানিয়েছিলেন কাদেরকে গোটা মুসলিম উম্মার জন্য সর্বশ্রেষ্ঠ নেতা রূপে গড়ে তুলেছিলেন কাদেরকে সবাই কেরাম সমালোচনার জন্য না আনুগত্যের জন্য আনুগত্যের জন্য তাই তিরমিদি শরীফের হাদিতে আল্লাহ রসুল বলে নিজার আই তুমুল্লাদিন ইয়াতুবুন আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম হে আমার মুসলমান উম্মতেরা তোমরা যখন ওই সমস্ত লোকদের দেখতে পাবে যারা আমার সাহাবাগণের আনুগত্যের পরিবর্তে সমালোচনা করে তাদেরকে বলে দিও সাহাবাগণের সমালোচনা যারা করে তাদের উপর আল্লাহর লানত হজরত উমর ফারুক রবি আল্লাহ বলেন লা ইসলাম ইল্লা বি জামাতি ওলা জামাতা ইল্লা বি আমিরিন ওলা আমিরা ইল্লা বি তোয়াতিন ইসলাম পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হতে পারে না দলবদ্ধতা ছাড়া আর মুসলমান দলবদ্ধ হতে পারে না নেতা ছাড়া আর নেতার নেতৃত্ব চলতে পারে না আনুগত্য ছাড়া ইসলাম পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হতে পারে না দলবদ্ধতা ছাড়া মুসলমান দলবদ্ধ হতে পারে না নেতা ছাড়া আর নেতার নেতৃত্ব চলতে পারে না সমালোচনা ছাড়া নাকি আনুগত্য ছাড়া তাহলে রাসুল যে সর্বশ্রেষ্ঠ নেতা উন্মতের জন্য মনোনীত করে দিলেন সাহবায় কেরম আমরা কি শিক্ষা পাবো এখান থেকে আমরা তাদের সমালোচনা করব না আনুগত্য করব আনুগত্য করব এই সাহাবায় কেরামদের সম্পর্কে আল্লাহ আত্মাজি করে বলেন এদেরকে যখন আমি নেতৃত্ব দান করি আল্লাহ এরা নামাজ প্রতিষ্ঠা করবে এরা জাকাত আদায় করবে এরা মানুষদেরকে সারা দুনিয়ার মানুষকে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজে বাধা দেবে এইটা হলো মুসলমান নেতাদের প্রধান দায়িত্ব কর্তব্য সৎ কাজের আদেশ করা সৎকাজ পালন করার ব্যবস্থা দেওয়া অসৎ কাজে নিষেধ করা অসৎ কাজ বন্ধ করার ব্যবস্থা করা মুসলিম নেতাদের দায়িত্ব কর্তব্য যেই নেতা মুসলমানের যেই নেতা এই দায়িত্ব কর্তব্যে অবহেলা করবে তার সম্পর্কে হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন যে নেতা এই দায়িত্ব পালনে অবহেলা করবে সৎ প্রতিষ্ঠা করবে না অসৎ কাজ বন্ধ করার ব্যবস্থা করবে না যেই নেতা সেই নেতাকে তার নেতৃত্বাধীন যত মানুষ যত অপকর্ম করবে সমস্ত অপকর্মকারীরা আল্লাহর কাছে যে পরিমাণ শাস্তির যোগ্য হবে ওই পাপিষ্ট নেতাকে আল্লাহর দরবারে সেই পরিমাণ সাজা ভোগ করতে হবে আমি আশা করি অতি সংক্ষেপে আমার বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন মোহাম্মদুর রসুল্লাহ এই তেইশ বৎসরের সিরাতুল নবীর ইতিহাসে তিনি কাদেরকে কিভাবে নেতা মনোনীত করলেন মুসলমানদের জন্য মুসলমানেরা নেতাকে কিভাবে মান্য করবে আর নেতা কিভাবে তার দায়িত্ব পালন করবে আর মুসলমানের কোন নেতা দায়িত্ব পালনে অবহেলা করবে তার কি পরিণতি হবে আমি অতি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরলাম আল্লাহ বিষয়টা আমাদের উপলব্ধি করার এবং জীবনে বাস্তবায়ন করার সৌভাগ্য দান করুন আমিন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন